হায়াল্লাহ তুমি একবার আমায় বলে দাও না হায়াল্লাহ তুমি একবার আমায় বলে দাও না আমার নাই রে টাকা নাই রে করি আপনারা শুনছেন শিল্পী আবু আইয়ুব আনসারের কথা সুরে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী তামিম হায়দারের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা তোমাকেই চায় সোনার মদিনাতে সুরে আরামেতে আছে আমার নবী কামনিওয়ালা হায় আল্লাহ তুমি একবার আমায় বলে দাও না হায় আল্লাহ তুমি একবার আমায় বলে দাও না আমার নাই রে চাকা নাই রে কোড়ি কেমনি যাব মাদিনা সোনার মাদিনাতে সুরে আরামেতে আছে আমার নাভি কামনিওয়ালা সোনার মদিনাতে সুরে আজমেতে আছে আমার নবী কামলিওয়ালা হায় আল্লাহ তোমার দোস্ত আমার প্যারা নবী যারা গুমনে ধন্য হলো এই পৃথিবী হায় আল্লাহ তোমার দোস্ত আমার প্যারা নবী যারা গুমনে ধন্য হলো এই পৃথিবী আল্লাহ তোমার দোস্ত আমার প্যারা নবী যারা গোমনে মনে ধন্য হলো এই পৃথিবী আমার স্বপ্ন আছে হৃদয় মাঝে কেমনি যাব মাদিনা সোনার বেদিনাতে সুরে আরামেতে আছে আমার নামে কামড়িওয়ালা সোনার মেদিনাতে সুরে আরামেতে আছে আমার নাবি কামলিওয়ালা হয় তোমার দুস্থ সবার শ্রেষ্ঠ নাবি যারু শিলাতে হলো এই সৃষ্টি সবে হয় তোমার দুস্থ সবার শ্রেষ্ঠ নাবি যারু শিলাতে হলো এই সৃষ্টি সবে আমার আশায় আছে হৃদয় মাঝে কেমনে যাব মদিনা সোনার মদিনাতে শুয়ে আরামেতে আছে আমার নাবি কামলিওয়ালা সোনার মদিনাতে শুয়ে আরামেতে আছে আমার নাবি কামলিওয়ালা হায় আল্লাহ তুমি একবার আমায় বলে দাও না হায় আল্লাহ তুমি একবার আমায় বলে দাও না আমার নাই রে টাকা নাই রে করি কেমনে যাব মাদিনা সোনার মেদিনাতে শুয়ে আরামেতে আছে আমার নবী কামনিওয়ালা সোনার মেদিনাতে শুয়ে আরামেতে আছে আমার নবী কামনিওয়ালা সুন্দর মদিনাতে সুন্দর আনন্দতে আছে আমার নবী কমরিওয়ালা